আমরা লন্ডন সেভেন সেভেন জিহাদের চলছে আগুন জ্বলবে হকিলের চলছে লড়াই চলবে চলবে হকিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে আগুন চলবে হকিলের বাতিলের চলছে লড়াই চলবে চলবে হকিলের চলছে লড়াই চলবে চলবে তোমরা যখন নির্বিচারে হামলা চালাও মুখ মুসলমানের গ্রাম শহরে গ্রাম শহরে বৃদ্ধ নারী যুবক শিশুর বক্ষ হতেও এমনি করেই রক্ত ঝরে রক্ত ঝরে মুসলমানের রক্ত যখন আত্মঘাতী হয় তোমাদের অত্যাচারে অত্যাচারে রক্ত প্রাণের বদলা নিতে পাল্টা আঘাত হানবে তারাও তোমার ঘাড়ে তোমার ঘাড়ে মানবতার মিথ্যে চলে সন্ত্রাসী আর ঘাতক বলে আর কতদিন সত্য পায়ে দলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে আগুন চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হয়তো তারাই হানছে আঘাত লন্ডনে আর টুইন টাওয়ারে প্যান্টাগনে প্যান্টাগনে হোয়াইট হাউসেও হানতে পারে হানতে পারে গ্রেট ব্রিটেনের সিংহাসনে সিংহাসনে চায় বলা কে বা কারা কখন কোথায় গুনছে প্রহর অহর সঙ্গোপনে সঙ্গোপনে যায় না বোঝা থেকে কোন ক্রোধের আগুন জ্বালিয়ে দিতে আসছে ঘনে আসছে ঘনে আল্লাহ আকবার তুফানে উঠবে কা বন্ধুর বিমানে যুদ্ধ জাহাজ সাগর তলায় তলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে আগুন চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে বাঁচতে যদি চাও তাহলে আরব হতে ছৌনি তোমার নাও উঠিয়ে নাও উঠিয়ে যাও সরে যাও ইরাক ছেড়ে কাবুল থেকেও সৈন্য তোমার নাও গুটিয়ে নাও গুটিয়ে ইসরায়েলের কবল থেকে মুসলমানের প্রথম কিবলা দাও ফিরিয়ে দাও ফিরিয়ে মুসলমানের পাক জমিনে ইচ্ছে হলেই আর নেমো না নাও ভিড়িয়ে নাও ভিড়িয়ে নয় তোমার পাহাড় ঘিরে আরব সাগর দজলা তীরে আগ্রাসীদের লাশের বহর দলবে হক বাতিলের চলছে লড়াই তো চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে আগুন চলবে হকফাতিদের চলছে লড়াই চলবে চলবে হকফাতিদের চলছে লড়াই চলবে চলবে যতই ধরো বন্দি করো নিত্য নতুন বন্দি করো লাভ হবে না লাভ হবে না আগ্রাসনের হাত গুটিয়ে দাও মিটিয়ে বঞ্চিতদের পাওনা দেনা পাওনা দেনা অতীত ভুলের কাফারা দাও চাও ক্ষমা চাও বন্ধ করো যুদ্ধবাজি যুদ্ধবাজি সব গোলামির ভাঙতে শীতল মুক্তিকামী বীর সেনা দল সকল হরতে রাজি হরতে রাজি মৃত্যু যাদের নিত্য সাথী আজ দেখেছে সেই সে জাতি আসবে সুদিন স্বপ্ন তাদের ফলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে আগুন চলবে বাতিলের চলছে লড়াই চলবে চলবে বাতিলের চলছে লড়াই চলবে চলবে আমেরিকা নাই ইলেভেন লন্ডন সেভেন সেভেন জিহাদের চলছে আগুন জ্বলবে বাতিলের চলছে লড়াই চলবে চলবে বাতিলের চলছে লড়াই চলবে চলবে বাতিলের চলছে লড়াই চলবে চলবে বাতিলের চলছে লড়াই চলবে চলবে বাতিলের চলছে লড়াই চল